আবু হুরাইরা হ্রদাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষের প্রত্যেক জোড়ার প্রতি সাদকা রয়েছে প্রতিদিন যাতে সূর্য উদিত হয় দুজন লোকের মধ্যে সুবিচার করাও সাদকা কাউকে সাহায্য করে সাওয়ারিতে আরোহণ করিয়ে দেয়া বা তার উপর তার মালপত্র তুলে দেওয়াও সাদকা ভালো কথাও সাদকা সালাত আদায়ের উদ্দেশ্যে পথ চলায় প্রতিটি কদমেও সাদকা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও সাদকা